প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন জাগ্রত কবি মুহিব খানের কথা সুর ও কণ্ঠে জালামুই অ্যালবাম নতুন ইশতেহার আসছে ধারাবর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারেক অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনা করেছে হোলি মিডিয়া পুরানা পল্টন ঢাকা